উপস্থিত সালেকিনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তালিম পরিবেশন করছেন বাংলাদেশ জামিয়াতুস সালেকিনের কেন্দ্রীয় নাজেমে জমিয়ত আল্লামা রসুলপুরি দামাত বারকাত হুমের সুযোগ্য খলিফা আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটোরি সাহেব আলহাজ হজরত মাওলানা আইনুল হক নাটোরি সাহেব আলহামদুলিল্লাহ যারা পিছনের দিকে আসি সম্মুখের দিকে আগায় আসি আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে প্রতিটি মুসলমান ভাইদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আসুন এই তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকেই প্রথম দিন অল্পক্ষণের মধ্যেই আমার আপনার প্রাণ প্রিয় মুর্শিদ মাহফিলে তশরিফ আনবেন এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে আসি যারা বাড়িতে আসি অতি শীঘ্র মাহফিলে চলে আসি পিছনে যারা আসি সম্মুখে আসি এখনো যারা হোটেলে খানাপিনায় দোকানে আসি তাড়াতাড়ি মাহফিলে আসি এখন থেকে এক ঘন্টা দোকানপাট হোটেল বন্ধ থাকবে কেনা বন্ধ থাকবে আমাদের কর্মী যারা সালেক যারা তারা এখন কেউ হোটেলে দোকানপাটে যাবেন না যারা গেছেন অতি তাড়াতাড়ি সম্মুখের দিকে আগায় আসি ভাইয়ের আমার মসজিদের ভিতরে সামনে পিছনে ওই দিকে যারা আসি সম্মুখের দিকে আগায় আসি এই যে আমি প্রতিদিন সব সময় সম্মুখে ডাকি সামনে বসার যে কি ফায়দা ইয়া যদি বুঝত ওই ডাক্তারখানায় অমুক জায়গায় রিলিফ নেওয়ার জায়গায় সিরিয়াল দেয় সিরিয়াল দিয়ে দেখেন কি ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করে এই জায়গার এই দরবারের সামনে বসার যে কি ফায়দা কি যে লাভ এয়া বুঝে আসে নাই এই জন্য ডাক্যাও এদের পাওয়া যায় না পুরাতন সাথী কর্মীরা যারা আছেন যারা অনেক মেহনত করে নতুন ভাইদেরকে ধরে ধরে আনছে সামনে নিয়ে আসেন এই যে সামনের যে এক একর জমি এই জায়গাটা হইল বেশি বরকতে তিনটা দিন এখানে যারা বসবে ওসুল মাইনা চলবে তাদের দিন ঝালাই কালাই হয়ে যাবে এই জায়গা বড় সাংঘাতিক জায়গা সন্মুখে আসে পুরাতন কর্মী দু একজন মাল সামানের কাছে থাকে সামনে আগে আসেন এই মাদ্রাসার বারান্দায় আছে সন্মুখের দিকে আছে পুরাতন সাথী মালসামান পাহারায়ের থাকে নতুনদেরকে পাঠিয়ে দে সবাই সন্মুখের দিকে আসি যারা আসতেছেন বেটিপত্র নিয়ে চলে আসেন ভিতরে এই রোড দিয়ে রাস্তা দিয়ে রাস্তাতে ভিতরে এসে বসেন পরে জায়গা নেবেন আপনাদের জোর করেই ঢুকায় দেওয়া হবে আপনারা অত চিন্তা করেন কেন আসেন সন্মুখের দিকে আগায় আসি আমি আবার বলছি এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে যারা বাড়িতে আসি সন্মুখের দিকে আগে আসি মাদ্রাসার পূর্ব দিকে মসজিদের পূর্বে উত্তরে পশ্চিমে মাদ্রাসার বারান্দা দিয়ে অনেক লোক আছে মসজিদের ভিতরেও আছে পুরাতন সাথীরা মাল সামানার পাহারা থাকেন সকলকে সন্মুখের দিকে সন্মুখে পাঠায় দিই সামনে আসেন সামনে আসেন চেহারা দেখার মধ্যে এক বরকত আছে এই যে দেখা এই দেখার চামড়ার চোখ দিয়ে দেখা এবারও সাংঘাতিক জিনিস এইটা দিলে গাইতে যাবে আর যারা বেশি বেশি দেখছে পুরাতন এরা খুব বেশি দেখবে না কোন কোন কেতাবে আছে চব্বিশ ঘন্টায় একবার মুর্শিদরে দেখবে দেখবে আর চোখ বন্ধ করে থাকবে এই চোখ দিয়ে দেখবে এই চোখ দিয়ে দেখবে এ লাভ আছে মুর্শিদ এই যে কি সাংঘাতিক জিনিস তাসফের রাস্তায় শুরুতে পাগড়ি ধরার দিন যেমন মুর্শিদ একবারে কবর পর্যন্ত যত মাকামে যান না কেন যে সবকে যান না কেন মুর্শিদ মুর্শিদি এবারও সাংঘাতিক জিনিস আসেন সম্মুখে আসেন এই যে গজল গায় শোনে এই পিছনে যারা খারা তারা শোনে ওই গজল গায় এরা কেউ গায় দেখে এরা কেউ গায় বই দেখে কথা কি বুঝছে তো কথা হইল আমরা দেখে বুঝে কথা বলি এই জায়গায় বসেন এমনই এক দরবার আমি যে বলি এই দরবারে আসিয়া বারবার ঘোরাফেরা করে যদি কারুর দেল গরম না হয় নরম না হয় চোখে পানি না আসে ওই লোকটাই কপাল পোড়া ওর আজরাইল আলাই সাল্লাম ছাড়া ওর দেল কেউ করাইতে পারবে না সন্মুখের দিকে আগায় আসে প্রিয় এলাকাবাসী এই তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন এবং তাফসিরুল কোরআন এই মাহফিলের আজকে এই প্রথম দিন প্রিয় এলাকাবাসী আসুন দেশের দূর দূরান্ত থেকে আল্লাহ রাশিকিন জাকিরিন আল্লাহর মাহবুব বান্দাগন তার শিব এনেছেন ওলামা ইকরাম তার শিব এনেছেন আমরা সবাই মাহবিলে চলে আসি অল্পক্ষণের মধ্যেই আমার আপনার মুর্শিদ বাংলা ভারতের লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা দাত অলি অল্পক্ষণের মধ্যেই এই মাহফিলের উদ্বোধনী দোয়া করবেন আমরা সবাই উদ্বোধনী দোয়ায় অংশগ্রহণ করি এখনো তারাই আছেন পিছনে আসছেন এই ময়দান এ ময়দান দাতা ময়দান না এই ময়দানে আল্লাহর রহমতের ঝড় বয়ে যাইতেছে এই রহমাই বুঝি না আবার তালাই আল্লাহর সাকিনা বিশেষ নূরে সাকিনা ধারে মজমায় বর্ষণ হইতেছে যাতে জায়গা হইল কোন জায়গায় বইছো এই জায়গাটা একটু বুঝে হইজা বইছো আনা আনা জালিছ মান জাকারানি সুবাহান আল্লাহ বলে কি বুঝছে আনা জালিছ সুমান জাকারানি কে কয় আমার আল্লাহ রব্বুল ইজাত হাদিসে কুৎসির মধ্যে বলতেছেন যেই মজমায় আমি আল্লাহর জিকির হয় আমি আল্লাহ ওই মজমায় কুদরতে বসা বসিয়া যাই এটা জালিসুর রহমান এই জালিসুর রহমান বলা হয়েছে কেন আল্লাহ তো নিরানব্বই নাম জাব্বার কাহার আমার আল্লাহ রব্বুল ইজাত রহমানুর রাহিম নাম লইয়া এখানে বসেন সুবাহান এই জন্য মুসলিম শরীফের হাদিসে আসছে শেষের দিকে লম্বা সরা হাদিস হ্যাঁ আল্লাহ এই বসবে তাদেরকে মাফ করে দেবে আমার কথা আমার কথা না আল্লাহ সবাইকে মাফ করে দিলে ওর মধ্যে কয়টা আইসে তদবিরের জন্য কয়টা আইসে দোষ ধরার জন্য কয়টা আইসে দেখার জন্য আমার আল্লাহ রবুল ইজত বলেন যে এমন একটা জায়গায় ওরা আইছে ওদেরকেও মাফ করে দিলাম নতুন যারা ধৈর্য আনছো আল্লাহ ওদেরকেও যে মাফ করে দেবে এই শোনে নতুন গুণারে আনছো তোমরা আল্লাহর সাথে দোস্ত পাতাইয়া দেওয়ার জন্য কথা কি বুঝছে আর তাই মহাবিবুল্লাহ দেখবেন মুর্শিদায় সেই তওবা করো আস্তাক মানে আল্লাহর সাথে দোস্ত পাতাইয়া দেয় সুবাহান আল্লাহ মানুষ যেমন তেমন মানুষের সাথে দোস্ত করে না মেয়া বিয়া দেয় না কথা বুঝছেন না কয়ের চোদ্দ গোষ্ঠী দেখছি এখন ভালো হইলি হবে কথা কি বুঝছে আমার আল্লাহর বাসা কোসা নাই যে তওবা করবে সাথে সাথে আল্লাহ তার সাথে দোস্ত পাচ্ছে